সুবহান মহান দরবারে লাখ শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে সালাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আমরা গত জুমাতে ইসলামের বিরুদ্ধে বর্তমান ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে যে চক্রান্ত হচ্ছে বিশেষ করে ইহুদি সংগঠন শ্রীমাসন এবং র্যান্ড ইনস্টিটিউটের পক্ষ থেকে যেসব চক্রান্ত মুসলিমদের বিরুদ্ধে করা হচ্ছে এগুলো নিয়ে গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম সেই আলোচনার ধারাবাহিকতায় হাজরতে ইব্রাহিম আলহ সালাতামের আলোচনা হয়েছিল কারণ র্যান্ড ইনস্টিটিউটের একটা পরামর্শ হচ্ছে বর্তমান যুগের শাসকদের প্রতি এবং সাংবাদিকদের প্রতি যুবকদেরকে বিভ্রান্ত করো যুবকদেরকে ইসলামের সঠিক শিক্ষার থেকে দূরে সরিয়ে দিয়ে বিভিন্ন দরগা দুর্গা সুফিবাদ নির্বাদে জড়িয়ে দাও তাহলেই কেবলমাত্র তোমরা তোমাদের মিশনকে সফল করতে পারবে আমরা সেখান থেকে আলোচনা করেছিলাম যে র্যান্ড ইনস্টিটিউট ঠিকই বলেছে কোন জাতিকে ধ্বংস করতে হলে তাদের যুবকদেরকে ধ্বংস করতে হবে কারণ যুগে যুগে ইসলামের দ্বারা সহযোগিতা করেছে ইসলামের দ্বারা সাহায্য করেছে ইসলামের জন্য যারা জীবন দিয়েছে তারা ছিল যুবকেরা আসহাবে কাহাব ছিল যুবক এমনি ভাবে মৌসা আলহ সালাতামের সাথে যারা ছিল তারা ছিল যুবকেরা ইব্রাহিম আলহি সালাম ছিলেন যুবক ইব্রাহিম আলহি সালামের প্রসঙ্গ নিয়ে আলোচনা আজকে শুরু করছি এজন্য যেহেতু আর কয়েকদিন পরই হজের ফেরার শুরু হচ্ছে হজ নিয়ে আমরা কয়েকটা জমা আলোচনা করতে চাই আর আমারও যেহেতু হজে যাওয়ার পরিকল্পনা আছে আগামী চার তারিখে হজের ফ্লাইট এজন্য এই জুমাগুলোতে হজ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ সুবাহান হজ নিয়ে আলোচনা করতে হলেই আবার আমাদেরকে ফিরে আসতে হবে হজরত ইব্রাহিম আলাইসালামের দিকে কারণ ইব্রাহিম আলাইসালামকে বাদ দিয়ে হজের আলোচনা হতেই পারে না ইব্রাহিম আলাইসালাম ইরাকে জন্মগ্রহণ করেছিলেন ইরাকের এক পুরোহিত পরিবারে ব্রাহ্মণ পরিবারে এমন এক মুহূর্তে তিনি জন্মগ্রহণ করেছিলেন যখন তৎকালীন ইরাকের মানুষেরা এক আল্লাহর এবাদতের পরিবর্তে হাজার হাজার দেব দেবীর পূজা করত শুধু পৃথিবীতেই না আত্মানেও তারা পূজা করত চন্দ্র সূর্য তারকা নক্ষত্র সবগুলোকে সেই সমাজের মানুষেরা মানুষকে আর বাপ বানিয়েছিল রব বানিয়েছিল এমনকি নিজেরা মূর্তি তৈরি করত মূর্তি বিক্রি করত আবার সে মূর্তির সামনে পূজাও করত মানুষ মানুষকে দেবদেবী হিসাবে রব হিসাবে তৈরি করে নিয়েছিল বর্তমান সমাজেও যেরকম ভাবে মানুষ তৌহিদের থেকে সরে গিয়ে আল্লাহর একাত্মবাদের থেকে সরে গিয়ে বিভিন্ন দরগা দুর্গা পীর মুরিদ খান খানকা এরকম ফকির এরকম দরবেশ হাত রওয়া মুশকিল কুষা গেসু দারাজ দুলফে দারাজ খাজা নওয়াজ বন্দা নওয়াজ গরিব নওয়াজ এসবগুলো আপনারা দেখেন বিভিন্ন জায়গায় লেখা থাকে কিন্তু আপনারা এগুলোর অর্থ চিন্তা করেন না এর অর্থ যদি মানুষেরা জানতো তাহলে এখন পর্যন্ত এই পরিবেশ হয় নাই যে মানুষ এগুলোকে মেনে নিবে দুঃখের বিষয় হচ্ছে এগুলোর অর্থ পরিষ্কার করা হয় না নতুবা মানুষ কোনদিন মেনে নিত না মানুষকে গাউসুল আগম গাউসুল আগম অর্থ কি গাউস মানে ত্রাণ কর্তা আর আগম মানে সবচেয়ে বড় এটা যদি মানুষ জানে তাহলে কি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইকে গাউসুল আজম মানবে কেউ গাউসুল আজম কে আল্লাহ সুবাহ মানুষকে ধোকা দিয়ে বিভ্রান্তির মধ্যে রেখে তারপরে মানুষদেরকে এরকম ভাবে বোঝানো হচ্ছে অমুকে গাউসুল আজম গাউসুল আজম ভান্ডারী গাউসুল আজম বরফের আব্দুল কাদের জিলানি হাজত মানে হচ্ছে যে সমস্ত হাজত গুলো পূরণ করে দেয় এই সবগুলো ফার্সি শব্দ বোঝাই যাচ্ছে পীর যেমন ফার্সি শব্দ বীরের সাথে সংশ্লিষ্ট যত শব্দ সবগুলো ফার্সি শব্দ ইরানের থেকে আবিষ্কৃত সিয়াদের থেকে আবিষ্কৃত হাজত রাওয়া যে হাজত পূরণ করে মুশকিল কুষা ফার্সি শব্দগুলো মাদ্রাসা ছাত্রাত অনেক তারা ভালো করে বুঝবে এগুলো মুশকিল কুষা অনেক পীরের নামের সামনে লেখা লাগানো থাকে গেসু দারাজ জুলফে দারাজ বন্দা নওয়াব আতা বক্স গঞ্জে বক্স কি হচ্ছে গঞ্জ মানে খাজিনা বস মানে দাতা অর্থাৎ গঞ্জে বস মানে হচ্ছে ধনভান্ডার যিনি দিয়ে দেন অকাতরে বিলি করে দেয় দিয়ে দেয় দাতা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামা আনাল কাসিম আল্লাহু ইউতি আমি হচ্ছি বন্টনকারী দাতা একমাত্র কে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এমন এক সমাজে জন্মগ্রহণ করলেন ইরাকের সেই সমাজের মানুষেরা শুধুমাত্র আকাশের চন্দ্র সূর্যকে পূজা করত না মানুষকে পূজা করত আর পূজা করার কিছু না পেলে পরে রাস্তায় খবরের সময় একটা রঙিন পাথর দেখলে তাকেও পূজা করত দেখা হো তেরে তর্ক তো তর্ক ঝুঁকা দেয়া মজিরে তুলসী বসদা গুনাথ হরিবল বগুয়দ নমস্কার গুনাথ এখন আছে না তুলসী গাছ দেখলো চেষ্টা করলো একটা বরফ দেখলো চেষ্টা করলো একটা বড় বট গাছ দেখলো চেষ্টা করলো যা কিছু একটু বড় দেখলো ওটাই তার নাবুদ হয়ে গেছে রব হয়ে গেছে এরকম একটা সমাজ তোমার বর্তমানে বিরাজমান এরকম একটা সমাজ ইব্রাহিম আলাই সালাম জন্মগ্রহণ করেছেন শুধু জন্মগ্রহণ করেছে ওই সমাজে তা নয় যে পরিবারে জন্মগ্রহণ করেছেন সেই পরিবার তার বাপ এবং তার দাদা রাজকীয় ব্রাহ্মণ ছিল وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين ইব্রাহিম আলাইহি সালাম সিও পিতা আজরকে সম্বোধন করে বললেন ইন্নি আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন আমি তোমাকে এবং তোমার গোটা জাতিকে স্পষ্ট গুমরাহির মধ্যে দেখতে পাচ্ছি মানুষের সামনে চেষ্টা করছো মাথা তৈরি করে চেষ্টা করছো মানুষকে রব বানাচ্ছ মানুষকে হাজত পূরণকারী বানাচ্ছ গাছের পূজা করছো মাছের পূজা করছো কচ্ছপের পূজা করছো আছে না এগুলো সব সিলেট যান না দেখবেন যে গদার মাছের পূজা হচ্ছে চট্টগ্রাম যান কিসের পূজা হয় কচ্ছপের পূজা হয় খান্দা হানালি চলে যান কিসের পূজা হয় কুমিরের পূজা করছে মানুষ কচ্ছপের পূজা করছে গজার মাছের পূজা করছে ল্যাংটা হতে পারলে তো কোনো খবর নেই ল্যাংটা বাবার পূজা করছে এর ভিতরে মাল আছে দাতা দেয় সব দেয় এইভাবে এক সমাজে জন্মগ্রহণ করলেন হজরত ইব্রাহিম আর সালাম তিনি চিন্তা করলেন মানুষের এই সমস্ত ক্ষমতা নেই আমার মতো একজন মানুষ সেও মানুষ আমিও মানুষ তিনি বুঝতে পারলেন আল্লাহ তারা যেটা স্পষ্ট করে দিয়েছেন কুলিয়া ইউহান্নাস আন্তুমুল ফুকারা ইলাল্লাহ হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন ইয়া ইউহান্নাস ওহে দুনিয়ার মানব সকল দুনিয়ার সমস্ত মানুষকে জানিয়ে দিন আন্তুমুল ফুকারা ইলাল্লাহ তোমরা সব আল্লাহর দরবারের ফকির তোমাদের ইমাম ফকির মুক্তাদি ফকির মাজার ফকির বাজার ফকির দরগা ফকির দুর্গা ফকির খাজা বাবা ফকির গাজা বাবা ফকির ল্যাংটা বাবা ফকির গেসু দারাজ ফকির জুলফে দারাজ ফকির বান্দা নওয়াজ ফকির গরিব নওয়াজ ফকির খাজা নওয়াজ ফকির যত রকম নওয়াজ নেওয়ালা সব ফকির অল্লাহ হামিদ একমাত্র ধনীকে আল্লাহ এই স্লোগান শুরু করলেন তিনি হেদায়ত পেয়ে গেলেন ইতিহাস আমরা গত জুমায় কিছু বলেছিলাম প্রথমে তারকার দিকে লক্ষ্য করলেন তারকাই কি তাহলে আমাদের রব তারকা এটা আমার রব কিন্তু দেখলেন তারকা ডুবে যাচ্ছে এটা আমার রব হতে পারে না এরপরে আবার চিন্তা করলেন পূর্ণিমার চাঁদের দিকে লক্ষ্য করলেন পূর্ণিমার চাঁদ আমার রব এটাও রব হতে পারে না আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে কয়েকদিন পর চাঁদ ছোট হয়ে যাওয়ার পর দেখাই যায় না এরপরে যখন সূর্য দেখলেন তখন বললেন হা দা রব্বি হা দা আকবার এটা আমার রব এটা বড় কিন্তু যখন দেখলেন সূর্য ডুবে যাচ্ছে তখন তিনি সিদ্ধান্ত নিলেন কোরআন বলছে ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা আমার জাতি ইন্নি بريء مما تشركون তোমরা যা কিছু আল্লাহর সঙ্গে শরিক করছো চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র গাছ মাছ বর্জ্যভূমির এই সবগুলোকে আমি বর্জন করছি ঘৃণার সাথে বর্জন করছি ইন্নি বাড়ি ওম মিম্মা তুষরে কোন সুরানামের আটাত্তর নম্বর আয়াতে আছে এটা ইন্নি বাড়ি উন আমি সব কিছুকে বর্জন করছি ঘৃণার সঙ্গে এগুলোর থেকে নিজের সম্পর্ক ছিন্ন করছি মিম্মা তুষরে গুণ তোমরা আল্লাহর সঙ্গে যা কিছুকে শরিক করছো ইন্নি ওয়াজ্জাহাদু আমি মোতাবাজ্জু হচ্ছি কার দিকে আমার চেহারা মতবাজ্জু করছি হানিফা তোমরা যেগুলোর পূজা করছো চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই সব কিছুকে যিনি সৃষ্টি করেছেন আমি একমাত্র তার দিকে মোতাবাজ্জু হচ্ছি বাকি সবগুলোকে বর্জন করছি হানিফান একনিষ্ঠ ভাবে আনা মিনাল মুশরিকিন আমি মুসলিকদের অন্তর্ভুক্ত নই পরিষ্কার করে দিলেন আমি মুসলিকদের অন্তর্ভুক্ত নেই এইভাবে হজরত ইব্রাহিম আলহি সালাম যখন ঘোষণা করলেন তখন কি লোকেরা বসে আছে আর বাপ আসলে বুঝাতে শুরু করলো তুমি এগুলো কি করছো আমার মৃত্যুর পরে এখন বর্তমানে তুমি শাহদাদা শাহ সাহেব পীর থাকা অবস্থায় পীর সাহেবের ছেলেকে কি বলে শাহ সাহেব কি বলে আর মরলে কি হয় পীর সাপ গদ্দিন আসেন পীর সাপ তুমি সর্বনাশ করছো আমার বংশ অনুযায়ী আমরা পীর চলে আসছি রাজকীয় পুরোহিত আমার মৃত্যুর পরে তুমি হবে এই গদিন বর্তমানে তুমি শাহাদাদা শাহাব কি সর্বনাশ করছো তুমি তোমার সব চলে যাবে তোমাকে আমি বাড়ি ঘর থেকে বের করে দিব এখান থেকে তেজ্য পুত্র করে দিব ইব্রাহিম সালাম বলে ঠিক আছে সালামান কি বললেন তোমাকে আমি সালাম করছি চলে যাচ্ছি বের হয়ে চলে গেলেন নিজের জন্মভূমি ত্যাগ করতে হলো বাড়ি ঘর ত্যাগ করতে হলো শেষ পর্যন্ত জাতিকে আরো বোঝানো দরকার বাংলেন মূর্তি যা আগেও আমি বলেছি এরপরে বিপদ নেমে আসলো সেই বিপদে আল্লাহ তারা সাহায্য করেছেন বোঝা গেল যুগে যুগে যারা ইব্রাহিম সালামের মতো হকের আওয়াজ বুলন্দ করবে তার সমাজ এবং জাতির সমস্ত কুসংস্কারকে তুলে ধরবে তাদেরকে বাড়ি ঘর চাকরি সবকিছু হারাতে হবে কিনা কিছু হারাতে হয় সমাজের সমস্ত তাবুত শক্তিগুলো কাফের এবং মুসলিম শক্তিগুলো এহুদি খ্রিস্টানগুলো এবং নাস্তিক মতবাদগুলো এবং সমাজের স্বার্থবাদী লোকগুলো তার বিরুদ্ধে সোচ্চার হয়ে দাঁড়ায় এবং তাদেরকে সমাজ ত্যাগ করতে হয় ঠিক কিনা ইব্রাহিম আলাইহিসালাম যখন হকের দাওয়াত দেওয়া শুরু করলেন এবারে তার বাড়ি ঘর ত্যাগ করতে হলো এমনকি তাকে জীবন্ত আগুনে পুড়িয়ে ভস্য করার জন্য প্রোগ্রাম করা হলো নিক্ষেপ করা হলো ইব্রাহিম আলাইহিসালামকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচালেন হেফাজত করলেন তিনি তার সবকিছু ত্যাগ করে এবারে মাত্র তিনজন সাথী নিয়ে রওনা হলেন একজন স্ত্রী একজন তার ভাতিজা রুত আলাই ইসলাম আর একজন নিজে এই তিনজন লোক জন্মভূমি ত্যাগ করে সিরিয়া ফিলিস্তিন মিশর এবং আরব দাস ঘুরতে ঘুরতে সব জায়গায় একই অবস্থা কারণ এই পীর সাবরা তো এক জায়গায় না সব জায়গায় ছড়ানো এই মূর্তি পুজো করে এক জায়গায় তা সব জায়গায় ছড়ানো এই শয়তানের প্রেতাত্মা এক জায়গায় বসে নাই সেজন্য ইব্রাহিম আলাইহিসালাম তিনি সত্যেক করতে হলো শ্রী ত্যাগ করতে হলো ফিলিস্তিন ত্যাগ করতে হলো আরো ভূমিতে গিয়ে বারবার তিনি ঘুরে ফিরে আবার সেখানে আসতে শুরু করলেন সেখানে গিয়ে ওই ইব্রাহিম আলাইহিসালাম নিজের রুটি আর কিছু চাকরির ব্যবস্থা করেছেন এরকম নয় ইব্রাহিম আলহ সালাম চিন্তা করছেন এই জাতিকে হক বুঝাতে হবে তাও এইবার শিক্ষা দিতে হবে সেরেক বেদাত থেকে সরিয়ে এই সেরেক বেদাত থেকে মুক্ত করে মানুষের পূজা থেকে মাদারের পূজা থেকে কর্তব্যের পূজা থেকে মানুষকে মুক্ত করে আল্লাহর দাসত্বের দিকে মানুষকে লাগাতে হবে সেই চেষ্টা তিনি চালিয়ে গেলেন হজরত ইব্রাহিম আলহ সালাম কোথাও বসে নাই চিন্তা করলে দাওয়াতের কাজ চলে দেবে মানে তার জীবনের ছিয়াশিটা বছর চলে গেল ছিয়াশি বছরের বুড়া দাওয়াত দিতে লাগলেন কিছু লোক বুঝে কিছু লোক বুঝে না আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি হাবলি মিনা সলিহীন রব্বুল আলামিন আমি তোমার তৌহিদের দাওয়াত পেয়েছি আমি তোমাকে চিনতে পেরেছি বুঝতে পেরেছি আমার এই থেকে বুঝাবার জন্য আমার সঙ্গে তো আর কেউ নেই আমার এই মিশনকে চালাবার জন্য একজন লোক আমার দরকার রব্বি হাবলি মিনাস সালিহিন আমাকে একটা ন্যাক সন্তান দান করো সন্তান আবেদন করেছে কার কাছে না হুজুর আমাদের কাছে হুজুর আমাদের কাছে গেলে বাচ্চা হয়ে যায় অনেকে পাগলামি করে বলে বাচ্চা তো হয় ঠিকই কিন্তু চেহারাটা হয় হুজুরের মতোই বাচ্চা তো হয় ঠিকই চেহারাটা হয় কার মতো হুজুরের মতো ওই মহিলার স্বামীর মতো হয় না এব্রাহিম আলাইহিসালাম আবেদন করেছেন কার কাছে ভালো করে বুঝতে হবে সন্তান যাবো কার কাছে রব্বে হাবলি মিনাস সলিহীন রব্বুল আলামিন আমাকে একটা ন্যাক সন্তান দান করো ন্যাক সন্তান দান করো মিনাস সলিহীন আল্লাহ তারা কি বললেন না হু বেগুলামিন হালিম শুধু সালেহীন নয় হালিম বাচ্চা দান করেছি হালিম মানে হচ্ছে ধৈর্যশীল সহনশীল আল্লাহর হুকুমের সামনে সব কিছুকে যিনি মেনে নেন তার নাম হচ্ছে হালিম তাবাসার নাহু বেগুলামিন হালিম আমি তাকে তুমি আবেদন করেছো সলেহীন আমি দান করেছি হালিম কি দান করেছি হালিম দান করেছি অনেকে ছেলের নাম রাখে আব্দুল হালিম ঠিক আছে হালিম একটা আল্লাহর নাম আবার সারনাহু বেগুলাম হালিম সেই গোলামকে গোলাম মানে বালক পুত্র সন্তান সেই গোলামের নাম কি ইসমাইল সারনাহু বিগুলামিন হালিম এরপরে আরো এক সন্তান তোমাকে দিব তার নাম কি ইসহাক তার নাম কি ইব্রাহিম আলাইহিসালামকে আলোচনা এজন্য করতে হয় যে তিনি তাওহিদের প্রথম দাওয়াত দেনেওয়ালা শুধু এ পর্যন্তই তার পরিচয় নয় পৃথিবী বর্তমানে পর্যন্ত পৃথিবীর মানুষের দুই তৃতীয়াংশ মানুষ ইব্রাহিম আলাইসালামকে চিনে কিভাবে ইব্রাহিম আলাইসালামকে খ্রিস্টানরাও চিনে কারণ খ্রিস্টানরা ধর্ম পালন করে কার যিশু ইসা আলাইসালামের ঈসা আলাইহি সালাম কার সন্তান ওই ইসাহাক আলাইসালামের সন্তান ইসাহাক আলাইসালাম হচ্ছেন ইব্রাহিমের সন্তান এমনি ভাবে ইহুদিরা নামে ধর্ম পালন করে কার ইহুদিরা তাওরাতের অনুসারী দাবি করে নিজেদেরকে মুসা আলাহিসাল্লামের অনুসারী মুসা আলাহিসাল্লাম কার সন্তান ইব্রাহিম আলাইহিসালামের এই দুই সন্তান ইসমাইল এবং ইসহাক ইসমাইলের বংশে কোন নবী আসে নাই একেবারে সর্বশেষ এসে আমাদের রসুল সালাম ইসমাইলের বংশে জন্মগ্রহণ করেন আর অপরদিকে ইসহাকের বংশে জন্মগ্রহণ করেন আরো প্রায় সত্তর হাজার নবী কত নবী এই ইসহাকের পুত্রই হল ইয়াকুব আলহ সালাম আর ইয়াকুব আলহ সালামের উপাধি হচ্ছে ইসরাইল কি নাম এসরা মানে হচ্ছে বান্দা ইল মানে আল্লাহ হেব্রু ভাষায় তাহলে ইসরাইল মানে হচ্ছে আল্লাহর বান্দা আবদুল্লাহ এই ইয়াকুবের উপাধি হচ্ছে আবদুল্লাহ বা ইসরাইল তার ছেলে হচ্ছে কে ইয়াকুব আর ইয়াকুবের বারো সন্তান ছিল ইউসুফের বারো ভাইরা এরাই পরবর্তী তিনি সারাবাদ করে এবং এইখান থেকে যত সন্তান আসে এই বারো গোত্রের থেকে তারাই হচ্ছে বনি ইসরাইল তারা কি এবারে বনি ইসরায়েল পরিচয় পাওয়া গেল না মানে ইসরায়েল মানে ইউসুফের বড় ভাইরা এদের থেকে যত সন্তান আসে আর ইউসুফ আলাহিসামেরা ছিল কার সন্তান কার সন্তান ইয়াকুবের সন্তান ইয়াকুব আলাহিসাম কার সন্তান এসাহাকের সন্তান এসাহাক কার সন্তান ইব্রাহিম আলাইসালামের সন্তান এইভাবে ইব্রাহিম আলাইসালামের থেকে বনে ইসরায়েলের সত্তর হাজার নবী জন্মগ্রহণ করেছে এরপরে ইসমাইল আলাইহিসালামের বংশের থেকে কোনো নবী পর্যন্ত আসে নাই কারণ ইসমাইলকে আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা কাজের জন্য রেখে দিয়েছেন একজন নবী তার থেকে আসবে এই জন্য ইসমাইলের পরীক্ষাও বড় আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিলেন সন্তান দেওয়ার সঙ্গে সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্র ধরিয়ে দিলেন এব্রাহিম আলাইহিসালামকে যখন সন্তান দেওয়া হলো পরীক্ষা শুরু হয়ে গেল এব্রাহিম তোমার সন্তানকে তুমি এমন এক জায়গায় রেখে দিয়ে আসো নির্বাসনে দিয়ে আসো হজরত ইব্রাহিম আলাইহিসালাম ঘুরতে ঘুরতে বর্তমান কাবা শরীফ যেখানে এইখানে গিয়ে ইসমাইল আলাইহিসালামকে এবং তার মা হজরতে হাজরাকে ওখানে রেখে এক মশক পানি আর কিছু খেজুর দিয়ে চলে আসতে রাখলেন হাজারা দেখলেন যে চলে যাচ্ছে পিছনে তাকাচ্ছেও না পিছনে গিয়ে ধরলেন স্বামী কোথায় যাচ্ছ কোনো কথা নেই বলেন এটা কি আল্লাহ নির্দেশ বলে হয়তো হ্যাঁ, আল্লাহ নির্দেশ বলে তাহলে চলে যাও এব্রাহিম আলাইসালাম যখন দূরে চলে গেলেন যেখানে আর দেখা যায় না সন্তানের মায়া চোখে পড়বে না তখন তিনি দোয়া করলেন রপ্পানা إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهفي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون ورب العالمين আমি আমার পরিবারকে আমি আমার সন্তানকে আমি আমার বৃদ্ধ বয়সের কলিজার টুকরা সন্তানকে তোমার পরীক্ষা দিতে গিয়ে এমন এক জায়গায় রেখে গেলাম যেখানে কোনো ফসল নাই পানি নাই সবুজের কোনো ছায়া নেই এন্দাপাইতিকাল মুহাররাম তবে একটা জিনিস সেখানে আছে তোমার ঘর সেখানে আছে ঘর পাইল তুই ঘরটা এখন হয় নাই ইব্রাহিম আলাইসালামকে বোঝানো হয়েছিল এইখানে তুমি ইসমাইলকে নিয়ে ঘর তৈরি করবে ইসমাইলকে কিছু না বলে চলে যাচ্ছেন মুহাররাম তোমার পবিত্র হারাম শরীফের কাছে আমি রেখে যাচ্ছি রব্বানা লিউকিমুস সালাতা ওরাবুল আলমিন যাতে করে তারা সালাদ কায়েম করতে পারে সালাদ কায়েম করতে পারে তোমার এবাদত করতে পারে যাতে করে কোনো খেপানোবার এবাদত না করে কোন মানুষের গোলামি না করে আমার সমাজের লোকেরা মানুষের পূজা করে সেজন্য ওই লোকালয়ের থেকে সমস্ত মানুষের থেকে আলাদা করে এমন এক জায়গায় রেখে যাচ্ছি যে যেইখানে কোনো খাজা বাবা নাই যেইখানে কোনো পীর বাবা নেই যে যেইখানে কোনো মোর্শেদ নেই যে যেইখানে কোনো লেংতা বাবা নেই সবগুলোকে বর্জন করে শুধু শুধুমাত্র এমন এক জায়গায় রেখে যাচ্ছি যাতে করে তারা তোমার ইবাদত করতে পারে তোমার নাম ডাকতে পারে ফাজাল আফিদাতাম মিনান তাহবি ইলাইহিম আলামিন ওরা যেন এখানে একা না থাকে মানুষের মনের মধ্যে আকর্ষণ সৃষ্টি করে দাও যাতে করে মানুষ দুনিয়ার আনাতে কানাতে থেকে তাদের কাছে আসে দোয়া কবুল হয় নাই এবং দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে ফল ফল এনে ফল ফলা দিয়ে এনে ওদের খাবারের ব্যবস্থা করো ফল খায় কিনা আরবরা এখনো ইব্রাহিমের দোয়া কি সুন্দর কবুল হয়েছে শুধু ওই সময় খায় না এখন পর্যন্ত দুনিয়ার যত ফল বলেন কোন জায়গায় না পাওয়া গেল ওখানে পাওয়া যায় আম এখন বাংলাদেশে পাওয়া যায় নাকি জান সৌদি আরবে তাজা আম পাবেন এখনো ফ্রিজের তাজা আম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন ওদেরকে ফলমূল দিয়ে ভালো খাবার দাও লাআল্লাহুম করুন যাতে করে তারা তোমার শুকরিয়া আদায় করতে পারে আল্লাহ তারা বলছেন ইব্রাহিমকে এই জায়গা কে দেখালো আল্লাহ তারা বলছেন এতক্ষণ বললাম সুরায় ইব্রাহিমের পঁয়ত্রিশ এবং সাত্রিশ নম্বর আয়াত এরপরে বলছেন وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين والركع السجود وإذ بوأنا لإبراهيم مكان البيت যখন বওয়ানা ঠিক করে দিয়েছিলাম ইব্রাহিমের জন্য মাকান আল বাইতে বাইতুল্লাহ জায়গাটা বাইতুল্লাহ আগেই উঠছিল কিন্তু পরবর্তীতে নুহের প্লাবনের সময় ধ্বংস হয়ে যায় যে কারণে এই বাইতুল্লাহর কোন নিশানা ছিল না আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস এই ঠিকানা দেখিয়ে দিলেন সেটাই কোরআনে বলা হয়েছে সূরায়ে হজের 26 থেকে 28 নম্বর আয়াতে ওয়াইল বাওয়ানা লি ইব্রাহিমা মাকানাল বাইতে ইব্রাহিমের জন্য যখন আমি বাইতুল্লাহর ঘর আল্লাহর ঘরের জায়গা নির্ধারণ করে দিলাম আর বললাম আল্লাহ তুষির গাবি সেই আ খবরদার আমার এই ঘর তোমাকে দিনালাম এই ঘর তোমাকে নির্মাণ করতে হবে কিন্তু খবরদার আল্লাহ তুষির গাবি সেই আ আমার সঙ্গে কোনো কিছুকে শরিক করতে পারবে না কোনো মূর্তি বানাতে পারবে না দেবদেবী বানাতে পারবে না وطهر بيتي للطائفين والقائمين والقائمين والركع السجود এবং যারা বাইতুল্লাহ তওয়াফ করবে রুকু করবে সেজদা করবে তাদের জন্য পবিত্র রাখো এরপরে আল্লাহ তারা ঘর নির্মাণ করার আগে কিছু আরো পরীক্ষা করলেন ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র মাঝে মধ্যে দেখতে যান অনেক ঘটনা মাঝখানে আছেন ঘটনা বলার উদ্দেশ্য না হজ প্রসঙ্গে আলোচনা করার উদ্দেশ্য এব্রাহিম আলাইসালাম একবার দেখতে গেলেন পুত্র বড় হয়েছে ফালাম্মা কতটুকু বড় ফালাম্মা বালাগামা হুসাইয়া যেই পর্যন্ত বড় হলে বাচ্চা বাবার সঙ্গে দৌড়াতে পারে চলতে পারে বাবার করতে পারে ব্যাগ টানতে পারে এই বয়সটা মায়ার বয়স ছোট বয়সে মারা গেলে অত দুঃখ লাগে না কিন্তু যখন বাচ্চা একটু বড় হয়ে ছয় সাত বছর বয়স হলো আট বছর নয় বছর বয়স হলো তেরো চোদ্দ বছর বয়স হলো তাপসিরাকে ইসমাইলের বয়স তখন তেরো বছর হয়েছিল যখন ইসমাইলের বয়স এমন পর্যায়ে পৌঁছল যখন বাবার কাজে সহযোগিতা করতে পারে বাবার কাজে অংশগ্রহণ করতে পারে বাবাকে সাহায্য করতে পারে বুড়া বাবার সঙ্গে চলতে পারে এই সময় আল্লাহর হুকুম আসলো আবাদি قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى হে আমার পুত্র আমি স্বপ্ন যোগে আদিষ্ট হয়েছি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি কার স্বপ্ন নবীর স্বপ্ন ওহি হয় এই দিয়ে আবার আপনার দলিল দেওয়া দরকার নাই যে পৃষ্ঠা খবর আছে নবীর স্বপ্নের মধ্যে ওহি নাজিল হয় তোমার স্বপ্নের মধ্যে শয়তান নাজিল হয় নবীশ ঘুমালে পরে ঘুমের মধ্যে উজু ভাঙ্গে না আর তোমার প্রিয় স্বপ্নের মধ্যে খালি উজু না কোথাও ফরজ হয় ঠিক কিনা যেই ঘুমের মধ্যে ওহি নাজিল হয় উজু ভাঙ্গে না সেই ঘুমের মধ্যে স্বপ্নে দেখলে ওটা ওহি হয় কি হয় আর যেই ঘুমের মধ্যে খালি স্বপ্ন দেখে না শয়তান আরো কিছু সুরাত ধরে এসে তারপরে গোসল ফরজ করায় এইরকম লোকদের ঘুমের মধ্যে দেখলে নাকি ওই হবে ওই স্বপ্ন মানা যাবে কাজী যারা পীরের স্বপ্নকে দলিল মনে করে বিভ্রান্ত হচ্ছেন শয়তানের পড়ে পড়ছেন আমি তাদেরকে সাবধান করে দেই এই সমস্ত বৃদ্ধের থেকে এবং শয়তানের ধোকা থেকে তবা করে ইব্রাহিম আলাহ সালামের তরিকায় চলে আসো আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি আঙ্গুর মাজা তারা এবারে তুমি বলো তোমার কি রায় কারণ ওই যে সলেহীন আল্লাহ হালিম পরীক্ষা দরকার আছে কি সুন্দর পুত্র বাপ বলছেন আর সন্তান কি বলছে ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ও আব্বাজান ইয়া আবাতি আমার প্রিয় আব্বাজান কি সুন্দর কথা ওখানে বুনাইয়া আদরের পুত্রকে বুনাইজন বলা হয় এমনুর মানে এমনি পুত্র আর বুনাইয়া মানে আদরের পুত্র আমার আদরের পুত্র আমার প্রিয় পুত্র বৃদ্ধ বয়সের পুত্র আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি তোমাকে জবাই করার জন্য তোমার রায় কি মতামত কি রায় দিলে জবাই করবেন না এলে করবেন না বিষয়টা এরকম নাকি এরকম না দেখতে চান সন্তান কি যোগ্যতা অর্জন করেছে তাছাড়া সন্তান যদি তৈরি হয়ে যায় তাহলে তো আর এই কাজ করতে কষ্ট হবে না এবারে সন্তান উত্তর দিচ্ছেন ইয়া আবাতি ফাল ও আপনি আল্লাহর পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছেন আল্লাহর পক্ষ থেকে যা আদেশ প্রাপ্ত হয়েছেন সেই আদেশ আপনি বাস্তবায়ন করুন সাতাজি দুনি ইনশা আল্লাহ আপনি অবশ্যই আমাকে আমাকে এই কাজে সাবিরিন পাবেন ধৈর্যশীল পাবেন সহযোগী পাবেন এরপরে ছুরি চালাতে শুরু করলেন ঘটনা ইনশাল্লাহ শেষ দিকে আবার আসবে এই ঘটনা দীর্ঘ কয়েক জমা চলবে হজে যাওয়ার আগ পর্যন্তই চলবে ইনশাআল্লাহ এটাকে কেন্দ্র করে রচনা হবে ইব্রাহিম আলাই সালাতাম পরীক্ষায় পাশ করলেন এবার আল্লাহ তারা বলছেন وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن ইব্রাহিম আলাইসালামকে তার রব কয়েকটা বিষয় দিয়ে পরীক্ষা করেছেন ইব্রাহিম আলাইসালামকে তার রব কিছু বিষয় দিয়ে কিছু কালিমা দিয়ে কিছু আদেশ দিয়ে পরীক্ষা করেছেন ইব্রাহিম আলাইসালাম সেই পরীক্ষাগুলোতে সম্পূর্ণ কামিয়াব হয়েছেন সেই আদেশগুলো পুরা পুরা পালন করেছেন এবারে আল্লাহর হুকুম যখন কেউ ঠিক মতো পালন করে পরীক্ষায় পাশ করে আল্লাহ তারা কি করেন পুরস্কার দান করেন ওলামায়কের আমাকে অনেক দেখা যাচ্ছে মাদ্রাসার ছাত্রদেরকে দেখা যাচ্ছে আমি বলবো তোমাদেরকে তোমাদের জন্য একটা বড় নসিহাতে আয়াত তোমাদের সামনে অনেক পরীক্ষা আসবে যদি হকের উপরে থাকতে পারে ইব্রাহিম আলাই ইসলামের মতো জেনে রাখবে আল্লাহ তারা বলছেন ইন্নি চাইলুকালিন্না ইমামা এবারে পরীক্ষায় পাশ করেছ এব্রাহিম আমি তোমাকে মানুষের নেতা বানাবো কার নেতা বানাবো এবারে তোমাকে গোটা বিশ্ববাসীর জন্য আমি নেতৃত্বের আসনে বসাতে যাচ্ছি ইমামা আমি তোমাকে গোটা বিশ্ববাসীর জন্য গোটা মানব জাতির জন্য নেতা বানাচ্ছি এখনো নেতা কিনা এখনো বিশ্ববাসীর নেতাকে কি মুসলমান কি ইহুদি কি খ্রিস্টান সব ধর্মের লোকেরা কার নাম নেয় যদিও ওরা শিরিক করে তারপরেও ইব্রাহিমের ধর্মের সাথে কোনো সম্পর্ক নাই তারপর নাম নেয় কার কারণ পরবর্তীতে এই ইব্রাহিম আলাইসালামের মূর্তিও তৈরি করেছে লোকেরা দুই হাজার বছর পর্যন্ত আজ থেকে প্রায় চার হাজার বছর আগে ইব্রাহিম আলাইসালাম দুনিয়াতে আগমন করেছিলেন এরপরে দুই হাজার বছরের মাথায় গিয়ে মানুষ গুমরা হতে শুরু করেছে এবং এমন গুমরা হয়েছে যে খোদ কাবার চতুর্পাশে যে গাবাকে আল্লাহ তারা বলে এটাকে পবিত্র রাখার জন্য মুক্ত রাখার জন্য সেই কাবার চারপাশে মূর্তি তৈরি করেছে এবং খোদ ইব্রাহিম তারা মূর্তি তৈরি করেছে যে ইব্রাহিম সালাতাম মূর্তি ভাঙলেন যে ইব্রাহিম সালাতাম দোয়া করতে গিয়ে বলেছিলেন ও আমার রব وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمن هذا البلد آمنا কি সুন্দর দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াগুলো বললো কয়েকদিন লাগবে যেন আমি সংক্ষেপ করছি وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا ও আমার রব এই শহরটাকে নিরাপত্তার শহর নিরাপদ শহর ঘোষণা করুন নিরাপদ শহর কারণ আরবে লুণ্ঠন হতো লুটতারাপ এটা পবিত্র মাল ছিল লুট করে খাওয়ার ছিল সবচেয়ে বড় পবিত্র মাল এখনো তো এই বর্তমান সমাজেও সবচেয়ে বড় সমাজের মস্তান কারা লুটেরা সন্ত্রাসী চাঁদাবাদী এদেরকে লোকেরা সালাম দেয় বেশি বোঝা গেল এরা পবিত্র মাল খায় رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام ওরাব্বুল আলামিন ওয়াজনুবনি আমাকে অবানিয়া এবং আমার পুত্রকে বাঁচিয়ে রাখো আমাকে এবং আমার পুত্রকে বাঁচিয়ে রাখো আন্না আবুদাল আসনাম মূর্তি বুঝার থেকে যেই লোকটা মূর্তি ভাঙলো সেই লোকটা দাবি করছে আল্লাহ কাছে দোয়া করছে যে আল্লাহ আমাকে এবং আমার সন্তানকে মূর্তি বুঝার থেকে বাঁচিয়ে রাখো বোঝা গেল কোন ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত বলতে পারে না যে আমি কামেল হয়ে গেছি আমার মৃত্যু মানের সঙ্গে হবে করে বেহেস্তি নিয়ে বলতে পারবে কেউ সাহাবাহাম অমর আপনি মতো ব্যক্তি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি বলতেন আল্লাহ যদি আমাকে সমান সমান করে মাফ করে দেন তাহলে যথেষ্ট মৃত্যুর আগ পর্যন্ত কোন ব্যক্তি বলতে পারে না যে সে জান্নাতবাসী সে কাউকে পার করে নিয়ে যাবে মেশকাত হাদিতে আছে আব্দুল্লাহ বিন মাসুদ থেকে হাদিস বর্ণিত বলেন যে মান কানা মিন্নুকুম মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কদ মাতা যদি কাউকে আদর্শ রূপে গ্রহণ করতে চাও তাহলে ওই লোকদেরকে করো যারা দুনিয়া থেকে চলে গেছে ফাইনাল হাইয়ালা তুমানু আলাইহিল ফিতনা কেননা জীবিত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত জীবিত আছে তাই যত বড় বুজুর্গ হোক মুক্তি হোক মহাদ্দেশ হোক বুজুর্গ হোক পীর হোক ইমাম হোক খতিব হোক ফাইনাল হাইয়ালা তুমানু আলাইহিল ফিতনা যতক্ষণ পর্যন্ত জীবিত আছে অতক্ষণ পর্যন্ত আশঙ্কা মুক্ত নয় যে কোনো মুহূর্তে বিভ্রান্ত হতে পারে গুমরা হতে পারে পথভ্রষ্ট হতে পারে জাহান্নামি হতে পারে আর এখানে জান্নাতবাসী আমার পীর জান্নাতবাসী উনি পার করে নিয়ে যাবেন আপনার বাকিটা ইব্রাহিম আলাই ইসলাম কি দোয়া করছেন শুনুন সুরা ইব্রাহিমের পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ নম্বর আয়াত অজনুবনি আন্না বুদাল আসনাম আমাকে এবং আমার পুত্রকে বাঁচিয়ে রাখো হেফাজত করো মূর্তি পূজা করার থেকে কে দোয়া করছেন যেই লোকটা মূর্তি ভাঙলো যেই লোকটা মূর্তি ভাঙ্গার কারণে আগুনে নিক্ষেপিত হলো মূর্তি পূজা ছাড়ার কারণে ঘর ছাড়তে হলো মা বাপ ছাড়তে হলো বাড়িঘর সব কিছু ত্যাগ করে যাকে জঙ্গলে জঙ্গলে মাঠে মাঠে ঘুরতে হলো দেশ থেকে দেশান্তরে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ঘুরতে হলো সেই লোক আল্লাহর কাছে দোয়া করছে রব্বি হে আমার রব অজনুবনি ইয়া আমাকে এবং আমার সন্তানকে তুমি হেফাজত করো বাঁচাও আন্না আবুদাল আসনাম মূর্তি পূজা করার থেকে বোঝা গেল মৃত্যুর আগ পর্যন্ত কোন লোক নিজেকে জান্নাতি দাবি করতে পারবে কামেল দাবি করতে পারবে যদি কেউ দাবি করে সে কি পরিষ্কার হয়ে গেল এগুলো পীর না এগুলো কি শয়তান ইব্রাহিম আলাইসালাম খানায় কাবা নির্মাণ করার জন্য এবার আবিষ্ট হলেন খানায় কাবা নির্মাণ করবেন কোথায় আগেই তো আল্লাহ রাবুল আলমিন তাকে চিনিয়ে দিলেন কোন জায়গা হবে আল্লাহ তারা বলছেন ইন্না আলামিন فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا إن أفضل بيت নিশ্চয়ই প্রথম ঘর ও বিয়ালিন্নাস যা মানুষের কল্যাণের জন্য নির্মাণ করা হয়েছে ইন্না আফ্বালা বাইতিন প্রথম ঘর যা মানুষের কল্যাণের জন্য নির্মিত হয়েছে লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন তা হচ্ছে ওই ঘর যেই ঘর মক্কায় অবস্থিত কোথায় অবস্থিত মাক্কা মক্কার আগের নাম মাক্কা মাক্কা থেকেই মক্কা আমি ব্যাখ্যা যাচ্ছি না মুবারাকান যেই ঘর হচ্ছে মুবারাকান বরকতময় অহুদাল্লিল এবং গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের কেন্দ্র কিসের কেন্দ্র কেন্দ্র কোথায় না আর কোথাও এটা আগেও বলেছেন আবার বলছি আলামিন মানে বিশ্ব কেন্দ্র মুসলিমদের জন্য কোথায় আর কোন বিশ্ব জাতির মন্দির বিশ্বমুখ মন্দির আছে বোঝা গেল বিশ্ব মন্দির মুসলিমদের কোথায় তার সামনারসি বাকাবায় আরবি কে রাহ কে তুমি রবি বতুর কিস্তানাত জাতি সমস্ত বিশ্ব মুসলিমের জন্য একটা মাত্র কেন্দ্র একটা মাত্র ঘর সেই ঘর যার নাম কি গোটা বিশ্ববাসীর জন্য হেদায়তের কেন্দ্র আলামিন শব্দ চার জায়গায় আল্লাহ ব্যবহার করেছেন কয় জায়গায় এখন নিজের নামের সঙ্গে আলহামদুলিল্লাহ তারপর কি রব্বিল আলামিন আমি প্রশংসা করছি সেই রবের যিনি গোটা জগৎ সমূহের রব আল আমিন বিশ্ব রব গোটা জগৎ সমূহের রব কে বোঝা গেল আমরা তার গোলামি করব এবারে কাকে অনুসরণ করব সেই গোলামি করব কার তরিকায় এই জন্য আল্লাহ আর এক জায়গায় এই শব্দ ব্যবহার করেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওমা আরসালনাকা আপনাকে আমি বিশ্ববাসীর জন্য গোটা বিশ্ববাসীর জন্য রহমাতুল্লিল আলমিন করে প্রেরণ করেছি এবারে সেই রহমাতুল্লিল আলমিনকে অনুসরণ করতে হবে অনুসরণ করবো কার না কোনো খাজা বাবার না কোনো পীর বাবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে সালাদ করতে বলেছেন যেইভাবে ইবাদত করতে বলেছেন তসবি তাহালিল করতে বলেছেন জিকির করতে বলেছেন অবসলমান সেই তরিকা বাদ দিয়ে যদি কোনো পীরের তরিকায় কেউ জিকির করে তা গ্রহণযোগ্য হবে ইস্তিয়া তরিকা সাবরিয়া তরিকা মুজাদিদ তরিকা নকশাবল তরিকা সুলতানিয়া তরিকা যত তরিকা আছে এই তরিকাগুলো রসুল দিয়ে গেছেন মানুষের পনেরো তরিকা সব এবারে জিকির তৈরি হয়েছে এক এক পীরে এক এক জিকির কেউ কোনো ফাটাই ভালায় কেউ লাই লাই আস্তে ইল্লাল্লাহ জোরে এই সব তরিকা আমি গোটা বিশ্বের অনেক তরিকার দিকির সময় করেছি একটা ভিডিও তৈরি করার জন্য কারণ দেখবেন যে কত দিকির যদি বের হয় দেখবেন কেউ দাঁড়াইয়া কেউ বসে বসে কেউ লাফালাফি আমার কাছে কমাচ্ছে নাকি আত্মসিদান এক দিকির সরসিনা আর এক দিকির জন্মনায় আর এক দিকির এই এক এক দরবারে এক এক দিকির শুরু করে আল্লাহ তারা সেজন্য সাবধান করে দিয়েছেন অমা আরসালনাকা ইল্লা রাহমাতুল আলামিন হে নবী আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রাহমাতুল আলামিন প্রেরণ করেছি আপনার তরিক অনুসরণ করবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আপনার মধ্যে রয়েছে উত্তম আদর্শ নমুনা ইবাদত করবে আপনার তরিকায় জিকির করবে আপনার তরিকায় তাহাজুদ করবে আপনার তরিকায় রোজা রাখবে আপনার তরিকায় আপনার তরিকা ছাড়া যদি কোনো ব্যক্তি এবাদত করে নামাজ পড়ে রোজা রাখে জিকির করে কবুল হবে ইল্লা লিল আলামিন কয় জায়গা হলো দুই জায়গা আল্লাহ হচ্ছেন কি রব্বুল আলামিন আমাদের নবীজি হচ্ছেন কি রাহমাতুল্লিল আলামিন এবারে তিন নাম্বার জায়গায় চলে আসুন ইন হুয়া ইল্লা যিকরুল আলামিন জিক্রুল্লিল আলামিন কোরআনকে বলা হয়েছে জিক্রুল্লিল আলামিন জিকির মানে কি স্মরণিকা জিকের মানে আলোচনা করা জিকের মানে স্মরণ করা ইল্লা আরবরা যখন পড়ায় শিক্ষকরা আমার দেশে তো নোট করে পড়ায় লেখা মুখস্থ নাই আর ওদের সাথে নোট করে পড়ান বাধ্যতামূলক তুমি পড়াশোনা করে এসেছ এটার প্রমাণ এটা আমি যে আপনার বয়ান করি এটাও নোট করে পড়াশোনা করে তারপর লিখে নিয়ে আসি যাতে আন্দাজে কোনো কথা না বের হয় আমার ইল্লা রাহমাতাল্লিল আলামিন তিন নম্বর জায়গায় আমরা এসেছি আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআন সম্পর্কে বলেছেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন কোরআন হচ্ছে যিকরুল লিল আলামিন মানে গোটা বিশ্ববাসীর জন্য মুজাক্কিরা উপদেশ বাণী স্মরণিকা এইটার থেকে মানুষ স্মরণ করবে খুঁজে পাবে যে আল্লাহ তারা কি আদেশ করেছেন কি আদেশ করেন নাই সুরায়ে এটা আছে সুরা তাকবীরের সুরা তাকবীরের শেষ দিকের আয়াত إن هو إلا যেই ব্যক্তি সোজা রাস্তায় চলতে চায় তার জন্য এই কোরআন হচ্ছে জিক্রুল লিল আলামিন কোরআন কি কোরআনের নাম কি গোটা বিশ্ববাসীর জন্য স্মরণিকা গাইড বুক অর্থাৎ আল্লাহর তালার নির্দেশ কি আছে কি নাই এই সবগুলো পাওয়া যাবে কোথায় এবারে কোরআন পাইলাম জিক্রুল আলামিন একটা কেন্দ্র দরকার মার্কাজ দরকার সেন্টার দরকার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সূরা ইমরানের 78 থেকে সাতানব্বই থেকে ছিয়ানব্বই থেকে সাতানব্বই আয়াত পর্যন্ত পড়বেন এখানে লেখা আছে ইন্না আফদালা বাইতিন রুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন প্রথম ঘর পৃথিবীর যা মানুষের জন্য নির্মাণ করা হয়েছে সেই ঘরের নাম কি হুদাল্লিল আলামিন সেই ঘরের নাম কি এবারে আমরা পরিষ্কার হয়ে গেলাম আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন আমাদের নবী হচ্ছেন কি রাহমাতুল্লিল আলামিন কোরআন হচ্ছে কি দিকরুল্লিল আলামিন সূরা তাকবীরের শেষের আয়াতগুলো এরপরে বাইতুল্লাহর নাম কি হুদাল্লিল আলামিন তার মানে হচ্ছে রব্বুল আলামিনের নির্দেশ স্মরণ করবে হুদাল্লিলা রাহমাতুল্লিল আলমের তরিকা অনুসরণ করে আর কোন তরিকা নাই এরপরে সেই তরিকা পাওয়া যাবে হুদা জিক্রুল্লিল আলমের ভিতরে জিক্রুল্লিল আলমিনকে মেনে হুদাল্লিল আলমিন রহমাতুল্লিল আলমিনকে অনুসরণ করে আপ হুদাল্লিল আলমের দিকে মোতাজ্জ হয়ে কার দিকে মোতাজ্জ হবে বোঝা গেল নির্দেশ মানব কার তরিকা মানব কার সেই তরিকা পাওয়া যাবে কোথায় কোন দিকে ফিরে করব বোঝা গেল পৃথিবীর সবচেয়ে এক নাম্বার ঘর যে তার দিকে মোতাবাজ্য হতে হবে সেই ঘরটার নাম হুদাল্লিল সেই ঘরের নাম কি এই কপাল করা মুসলমান নামাজ পড়লো কেবলার দিকে ফিরে নামাজটা পড়ে তারপরে জিকির করার জন্য ঘুরে বসলো কোন দিকে পীরের বাবার দিকে দেখেন নাই ঘুরে অনেক আছে এরকম নামাজ পড়ার সময় আল্লাহর ঘরের দিকে ফিরে ঠিকই পড়ে এখন পর্যন্ত ওটা ফিরিতে পারে নাই কিন্তু নামাজ শেষ করলো আপনি ঘুরে গেছে দেখবেন একটু বাঁকা হয়ে গেছে কোন দিকে গেছে কিছু ঠিক পান নাই কোন দিকে গেছে ঠিক পাবেন ঠিক পাবেন এগুলো আজকে সেজন্য ভূমিকা বেশ করলাম আগামী জমাতে ইনশাআল্লাহ আপনাদেরকে হজর রওনা করবো ইনশাআল্লাহ দায়িত্ব রাজিয়েছেন ইনশাআল্লাহ বয়ানের মাধ্যমে ইনশাআল্লাহ আপনারা দেখবেন প্রত্যেকটা পদে পদে এই সিরিকার পেদাহাতের সবক আছে হজের খবরে এই জন্য আমরা প্রত্যেক জমাতে হাজির থাকবো এবং আরো বেশি করে লোক দাওয়াতি নিয়ে আসবো ইনশাল্লাহ দেখছেন ইনশাল্লাহ আল্লাহ সুবহান তারা আমাদের সকলকে এই কথাগুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন وصلى الله